ইবনু উমর রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত যে উমর রদিল্লাহ তাল্লাহ্ন খাইবারে কিছু সম্পদ লাভ করেন এবং নবী সাল্লাহ আলাই সাল্লাম এর নিকট এসে তাকে অবহিত করেন তিনি বললেন তুমি ইচ্ছা করলে সেটি সাদকা করতে পারো অতপর তিনি সেটি অভাবগ্রস্ত মিসকিন আত্মীয় স্বজন ও মেহমানদের মধ্যে সাদকা করে দিলেন